দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন সদা কেন গোলাগুলি আমি শিল্পী আমি শিল্পী আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে গানের সুরে কথা বলি আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে গানের সুরে কথা বলি দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন আমি যদি সাংবাদিক হতাম দুর্নীতির চিত্র তুলে ধরতাম আমি যদি সাংবাদিক হতাম দুর্নীতির চিত্র তুলে ধরতাম অন্যায়ের বিরুদ্ধে লিখিতাম অন্যায়ের বিরুদ্ধে লিখিতাম অসহায়ের কথা বলতাম কেন তুমি জানো কি শহীদের রক্তের চেয়েও দামি জ্ঞানী ব্যক্তির কলমের কালি আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে গানের সুরে কথা বলি দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন সদাকে গোলাগুলি আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে গানের সুরে কথা বলি আমি যদি পুলিশ হতাম সব অপরাধী গ্রেফতার করতাম আমি যদি পুলিশ হতাম সব অপরাধী গ্রেফতার করতাম যদি আমি রেব হতাম ক্রস ফায়ার সন্ত্রাস মারতাম কেন তুমি জানো কি সন্ত্রাস নির্মূলে এদেশের লোক থাকত সুখে নিরিবিলি দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন সদা কেন গোলাগু আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে গানের সুরে কথা বলি আমি যদি তুফান হতাম জালিমে রাস্তা না উড়িয়ে দিতাম আমি যদি তুফান হতাম জালিমে রাস্তা না উড়িয়ে দিতাম যদি আমি সাগর গতাম যদি আমি সাগর গতাম খুনি অত্যাচারী সব ডুবাই মারতাম কেন তুমি জানো কি যারা কুধার বিধান মানে না তাদেরকে থসে ফেলি দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন দেশে একই অবস্থা আজব সিনেমার মতন সদা কেন গোলাগুলি আমি শিল্পী তাই আমি প্রতিবাদী কণ্ঠে তাদের সুরে কথা বলি আমি গানের সুরে কথা বলি আমি গানের সুরে কথা বলি